তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ শেখ কবর এক স্থান থেকে অন্য স্থানে সরানো যাবে কি কবর কেন সরাবেন এটা দেখার বিষয় কবরকে যদি সরান মেয়েতের স্বার্থে কবরবাসীর স্বার্থে তার উপকার করার জন্য যে নদীর ভাঙন শুরু হয়ে গেছে আর এই কবরকে রক্ষা করা যাবে না তাহলে হাড়হাড্ডিগুলো তাড়াতাড়ি করে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিই তার ভালো কথা কিন্তু কোন মানুষের স্বার্থে এই জায়গার অনেক দাম হয়ে গেছে সুতরাং এখানে বিল্ডিং উঠাবো এখানে আমি আমার উঠান তৈরি করবো এখানে এই করব সেই করব এটা দিয়ে রাস্তাঘাট করব কবর স্থানান্তরিত করা যায় নয় মুসলিমের কারণ মুসলিম জীবিত মৃত উভয় অবস্থায় সম্মানিত আর মৃত ব্যক্তির সম্মান রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেখানে কবর দেবেন সেই কবরকে রক্ষা করবেন অবমাননা থেকে এবং রক্ষা করবেন তাকে নিয়ে খেলতামাশা করা থেকে নিজের খেয়াল খুশি এখান থেকে সেখানে এখান থেকে ওখানে সরাবেন এই রকমটা করবেন না জায়জ নাই